আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত জি ভাই যেটা জানতে চেয়েছেন দুই ধর্মের দুইজন মানুষ একসাথে থাকা খাওয়া এগুলো করা যাবে কিনা ওয়ালা এবং বারা এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে ওয়ালা বারা মানে কার সাথে আমার ওয়ালা হবে ওয়ালা মানে বন্ধুত্ব কার সাথে বন্ধুত্ব হবে আর বারা মানে শত্রুতা না মানে বন্ধুত্ব না সম্পর্ক থাকবে কিন্তু সেটা বন্ধুত্বের সম্পর্ক হবে না তো ওয়ালা হবে আমার মুসলিমদের সাথে এবং মুসলিমদের সবার সাথেও না যে মুসলিমের আকিদা পরিচ্ছন্ন যে মুসলিমের আকিদা বিশুদ্ধ যে মুসলিম নামাজি এরকম মুসলিমের সাথে আমার ওয়ালা হবে যে মুসলিম মুসলিম কিন্তু তার আকিদার মধ্যে সেরেক আছে তার আকিদার মধ্যে বেদাত আছে যে মুসলিমের আমল পরিচ্ছন্ন না যে মুসলিম বিভিন্ন হারাম কাজে জড়িত তার সাথে আমার ওয়ালা হবে না তবে তার সাথে হবে আমার বাড়া বাড়া মানে তার থেকে আমি দূরে থাকবো কিন্তু তার থেকে সাথে শত্রুতা হবে না তো এই জন্য বিভিন্ন ধর্মের মানুষও তার সাথে আমার ওয়ালা হবে না একসাথে থাকা একসাথে খাওয়া মানে বন্ধুত্ব হয়ে যাওয়া যে তার সাথে আমার ওয়ালা হওয়া এজন্য ওয়ালা হওয়া যাবে না তবে কোনো জায়গায় ঠেকায় পড়ে বাধ্য হয়ে যদি একসাথে থাকতে হয় খেতে হয় সেটা শরীয়তে কোনো অসুবিধা নাই আল্লাপাক সেটা মাফ করবেন কিন্তু স্বাভাবিক অবস্থায় ওইভাবে ওয়ালা করা যাবে না বুঝি নেই আলহামদুলিল্লাহ জুমার দিনে দুইটা আজান কেন এটার উত্তর হল জুমার দিনে নবিসামের সময় একটাই আজান হতো তো এখনো জুমার আজান একটাই মূলত জুমার আজান একটাই আর একটা জুমার আজান না ওইটা জুমার প্রস্তুতির মূলক আজান ওইটা হলো জুমা সলাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজান ওসমান রাজি আল্লাহ তালুর খেলাপথকালে যখন দেখা গেল যে জুমার আজান হইলে জুমার আজানের সাথে সাথে খোদবা শুরু হতো তো অনেক সাহাবি বা অনেক মুসলিম তখনও এসে পৌঁছতে পারতেন না খোদবা শুরু হয়ে যেত তো এই জন্য ওসমান রাদিল্লানোর সময় সিদ্ধান্ত হলো যে এখানে পাশে একটা বাজার আছে জাওরা ওই বাজারে একটা আজান হবে ওই আজানের পরে সবাই প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসবে তাহলে দ্বিতীয় আজানটা মানে জুমার আজানটা হইলেই আর কারো খোদবা মিস হওয়ার সম্ভাবনা নাই তো যেহেতু খোলাপায়ের আশা দিনের আমলে এটা চালু হয়েছে এই জন্য এটা বেদাত হবে না কারণ নবিসাম আলাইকুম বিসুন্নাতি ওয়াসুন্নাতিল খোলাফা ইর রাশেদিন আল মাহাদিগিন আমার সুন্নত এবং খোলাপায়ের রাশেদিনের সুন্নত এই জন্য খোলাপায়ের রাশেদিনের তিরিশ বছরে যত বিষয় চালু হবে এগুলো বেদাত না এগুলো সুন্না তো এই জন্য যেহেতু জুমার ওই ওই আজানটাও খোলাপায়ের রাশেদিনের সময় চালু হয়েছে এজন্য এটাও বেদাত না এটা সুন্না তবে আমরা কি করছি আমরা আবার এখানে কিছু উল্টাপাল্টা করে ফেলছি দুইটা আজানের প্রথম আজানটা স্বাভাবিক আজানের মতো মসজিদে হবে না সেটা সাহাবাহিক কেরাম দিতেন বাজারে বা দূরে আর আমরা এখন একেবারে ওই অন্যান্য আজান যেখানে দিই সেম ওই আজানও একই জায়গায় একইভাবে দিয়ে থাকে কিন্তু ওই আজানটা প্রস্তুতিমূলক আজান হিসাবে সেটাকে আপনার ভিন্নতর করা বা সেটা বাহিরে দেওয়া বা অর্থাৎ মানুষের প্রস্তুতির জন্য আরেকটা হলো আমরা দুইটা আজান এক জোহরের ওয়াক্তের মধ্যে দিই কিন্তু একটা হবে ওয়াক্তের আগে আরেকটা হবে ওয়াক্তের পরে এজন্য দেখেন মক্কা মদিনাতে আপনার প্রথম আজানটা হয় ওয়াক্তের আধা ঘন্টা আগে ৩০ মিনিট আগে ৩০ মিনিট আগে আজান হয় তখন জোহরের ওয়াক্ত হয় না জুমারও ওয়াক্ত হয় না আর দ্বিতীয় আজানটা মূল আজানটা জুমার ওয়াক্ত হওয়ার পরে হয় এর দ্বারা কিন্তু দুটাকে আলাদা করা হয় যে এটা জুমার আজান এটা জোহরের আজান ওইটা জোহরের আজানও না জুমার আজানও না ওটা প্রস্তুতির জন্য ৩০ মিনিট আগে আজানটা দেওয়া হয়েছে এই জন্য আমরা দুটা আজান দিয়ে থাকি আর আজান এবং একামতের মাঝখানে সলাৎ এটা তো অবশ্যই প্রযোজ্য এটা সব সলাতের ক্ষেত্রে প্রযোজ্য আর আপনার জুমারও ঠিক আজান এবং একামত দুইয়ের মাঝখানে সলাৎ হবে তো সলাটটা যেহেতু আমরা জুমার জন্য আগেই বসে থাকি এজন্য দেখা যায় যে আমরা আগেই তো সলাত আদায় করে ফেলছি এজন্য পরবর্তীতে আর অনেকে আদায় করি না আর দ্বিতীয় আজানের পরে তো আমরা সময় থাকে না আমরা সাথে সাথে খোদবা শুরু করে দিই তবে যিনি দ্বিতীয় আজানের পরে মসজিদে ঢুকবেন যিনি কোনো সলাদ আদায় করেন নাই তিনি সলাদ আদায় করে নেবেন দুই রাখা তাহিয়াতুল মসজিদ পড়ে নেবেন জি সময় মানুষের প্রবলেম একটা স্বেচ্ছাতে আটা নামাজের শেষ অংশে শেষে নয় অর্থাৎ সালাম হলে পূর্বে প্রবলেম আমরা যদি সালাম যেয়া বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ভাই জানতে চাইছেন যে নবিসামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয় দোয়া আসমা কোন সময় দোয়া সবচেয়ে বেশি আল্লাপা কবল করেন নবিসাম দুইটা সময়ের কথা বলছেন একটা হলো দুবুরা সালাবাত মাকতবাত ফরজ সলাতের এই পিছনে দোবর মানে পিছনে ফরজ সলাতের পিছনে আর একটা হইল যে জাউফুল্লাহ আখার শেষ রাত্রিতে এই দুইটা সময়কে নবিসাম বলছেন এই দুইটা সময় দোয়া বেশি কবল হয় তো এই যে প্রথম কথাটা বলেছে হয়েছে দুবুরাজ সালাবাত মাকতুবাত ফরজ পিছনে ফরজ সলাতের পিছনে বলতে কি বোঝানো হয় মহাদ্দেসিনিকেরাম থেকে দুইটা ব্যাখ্যা আছে একটা হলো ফরজ সলাতের শেষ বৈঠকে মানে সালাম পেরানোর আগে শেষ অংশে কারণ দোবার মানুষের শরীরের বাহিরে না এটা পিছনে থাকে কিন্তু শরীরের এই অংশ দোবর মানে বুঝছেন তো হ্যাঁ তো এটা মানুষের শরীরের এই অংশ কিন্তু শরীরের পিছনে থাকে তো এই জন্য ওইটা সলাতেরই ভিতরে দোবরা সালাওয়াত মানে সলাতেরই ভিতরে তবে সলাতে সর্বশেষ আর আরেকটা ব্যাখ্যা হলো না এটা পরসলাত শেষ হয়ে যাওয়ার পরে সালাম ফেরানোর পরে যে সময়টা যে সময় জিকির আসকার করা হয় এই জিকির আসকারের সময়টাই দোয়া কবলের একটা গুরুত্বপূর্ণ সময় তো এটা দুইটা ব্যাখ্যায় আছে আর আরেকটা ভাই বলছেন যে দোয়ার সময় হাত তোলা দোয়ার সময় হাত তোলাটা উত্তম তবে সব জায়গায় তোলা উত্তম না মানে যে দোয়ার ক্ষেত্রে নবিসাম হাত তুলছেন সেখানে হাত তোলাটা উত্তম আর যেখানে নবিসাম তোলেন নাই সেখানে না তোলাটাই উত্তম আর যেখানে তোলা না তোলার ব্যাপারে নবিসাম থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না মানে নবিসাম তুলছেন কিনা বা তোলেন নাই এরকম কোনো নির্দেশনা নাই মতলক দোয়া সেখানে হাত তোলাটাই উত্তম মতলক অবস্থায় আর যেগুলো জানা যায় যে নবিসাম এই ক্ষেত্রে তোলেন নাই এই ক্ষেত্রে তুলছেন সেগুলো যেখানে তুলছেন সেখানে তোলাটা সুন্নত যেখানে তোলেন নাই সেখানে না তোলা সুন্নত যদি আমভাবে সব দোয়ায় হাত তোলা শূন্যতে হইতো তাহলে তো আমরা টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ি দোয়া পড়ি না হ্যাঁ, আমরা কি দোয়া পড়ি তাহলে ওই সময় তো আমরা ক্যাবলামুখী হয়ে হাত তুলে আমরা দোয়া করে তারপরে ঢুকি হ্যাঁ, কেন ঢুকি না যে নবী সাল্লাম ওই জায়গায় হাত তোলেন নাই শুধু মুখে উচ্চারণ করছেন এই এজন্য সব দোয়ার ক্ষেত্রে হাত তোলা জরুরি না জি হ্যাঁ, আর জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ যে ভাই জানতে সুরাই ইয়াসিনের একটা আয়াত যে যেখানে বলছেন ইয়া ওয়াইলানা আসানা মিম্মার কাদিনা যে আফসোস কে আমাদেরকে এই কবর থেকে এই অবস্থা থেকে আমাদেরকে জাগ্রত করলো আমাদেরকে তুলে নিল এটা হলো কে আমাদের দিনের অবস্থা বলা হয়েছে যে যখন মানুষ মারা যায় তো মারা যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত যারা বিশেষ করে আপনার দিনদার সলেহীন তাদের তো কোনো আজাব নাই তারা সুন্দর মতো ঘুমিয়ে থাকে তো হঠাৎ করে যখন কে আমাদের দিন তারা উঠবে তখন তারা বলতে থাকবে যে হায় আমরা তো আরামের মধ্যে এতদিন ঘুমাইতেছিলাম কে আমাদেরকে এখান থেকে আবার পুনরায় তুলে ফেললো যে আবার আমরা অনলাইন থেকে দুই একটা দিয়ে আমরা শেষ করে দিই হ্যাঁ জি মানে খাওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম আছে কিনা যে জমজমের পানি খাওয়ার ক্ষেত্রে অন্যান্য পানি পান করার ক্ষেত্রে যে নিয়মগুলো জমজমের পানির ক্ষেত্রে সেই একই নিয়ম সেখানে আলাদা কোনো নিয়ম নাই তবে জমজমের পানির ক্ষেত্রে দাঁড়িয়ে পান করার ব্যাপারে যে হাদিস আসছে সে হাদিস সহি না সে হাদিস দৈব এজন্য জমজমের পানি দাঁড়িয়ে পান করা জরুরি না যে অন্যান্য পানি যেরকম আমরা বসে পান করি জমজমের পানিও বসে পান করব অন্যান্য পানি পান করার সময় যেমন শুরুতে বিসমিল্লা বলি লাস্টে পান করার শেষে আলহামদুলিল্লাহ বলি জমজমের ক্ষেত্রেও বিসমিল্লা বলবো শেষে আলহামদুলিল্লাহ বলবো এ একই নিয়ম আলাদা কোনো ব্যতিক্রম নিয়ম নেই আমি কি গুণাগার হবো মুসলিম নারী হিসাবে করতে পারি বা কি বুঝে নেয় কথাটা জি জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি যে একজন মুসলিম নারী হিসাবে তিনি তো দিন সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এটা তো অবশ্যই পুরুষের জন্য যেমন দিনের জ্ঞান অর্জন ফরজ নারীর জন্য দিনের জ্ঞান অর্জন ফরজ কিন্তু তিনি কতটুকু প্রচার করবেন এটা হলো তার অবস্থার আলোকে অর্থাৎ তার সীমা যতটুকু তিনি যতটুকু পৌঁছতে পারেন যতটুকু পর্যন্ত বোনদের কাছে দাওয়াত পৌঁছানো তার পক্ষে সম্ভব ততটুকু পৌঁছাবেন তিনি পরিবারে প্রতিবেশীদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যতটুকু তার পক্ষে সম্ভব অর্থাৎ একজন পুরুষ যেভাবে ব্যাপক আকারে দাওয়াতের কাজ করতে পারবে একজন মহিলা তো সেই আঙ্গিকে সেইভাবে করার তার সুযোগ নাই তার যতটুকু সুযোগ আছে এতটুকুর মধ্যে তিনি আল্লাহর দিনের সহি দিনের দাওয়াত পৌঁছাবেন এটা তার উপরে দায়িত্ব এবং কর্তব্য তবে মানে তিনি আবার মানে বেশি বেশি পৌঁছাইতে গিয়ে তিনি হেজাবের লঙ্ঘন বা আপনার দিনই বিধিবিধান লঙ্ঘন করে তাকে দাওয়াত পৌঁছানো জরুরি বিষয় না যেমন উনি দাওয়াত পৌঁছানোর জন্য বিভিন্ন দেশে দেশে চলে গেলেন বিভিন্ন জায়গায় চলে গেলেন যেটা তার মাহারাম নাই কেউ নাই তো মাহারামবিহীন তার সফর তো নিষিদ্ধ আর নবী সাল্লাম যত জায়গায় দাওয়াত দিতে গেছেন নবী সাল্লামের সাথে নবী সাল্লামের স্ত্রীরা কিন্তু দাওয়াত দিতে গেছেন এরকম কোনো প্রমাণ কোন হাদিস পাওয়া যায় না নবী সাল্লামের সাথে স্ত্রীদেরকেও নিয়ে গেছেন যে চলো আমি ওই জায়গায় পুরুষদের কাছে দাওয়াত দিব তোমরা মহিলাদের কাছে দাওয়াত দিও এরকম মহিলাদেরকে সাথে করে বা সালামের স্ত্রীদেরকে বা সাহবাই কেরামের স্ত্রীদেরকে সাথে করে এরকম দূর দূরান্তে নিয়ে গেছেন এরকম কোনো দলিল পাওয়া যায় না তবে আশেপাশে নিজের প্রতিবেশীদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে নবিসামের স্ত্রীরা সাহাবাই কেরামের স্ত্রীরা মেয়েরা দাওয়াত দিতেন দাওয়াতের কাজ করতেন এই জন্য দাওয়াতের কাজ করতে হবে তার যতটুকু সীমা যতটুকু সম্ভব এতটুকুর মধ্যে জি মানে এই আসরার মহারম মাসের মহারম মাসের নয় দশ এগারো যদি সিএম পালন করে তো বেদাত হবে না বরং কোনো কোনো ফকিরা বলছেন যে এটা উত্তম নয় দশ এগারো তিন দিন রাখাটা আরও উত্তম বলছেন তবে এটাকে অধিকাংশ জমহুরদের মত হলো উত্তম এটা না উত্তম হলো নয় দশ সবচেয়ে উত্তম হলো নয় দশ নয় দশ না পারলে দশ এগারো আর কেউ ইচ্ছা করলে নয় দশ এগারো থাকতে পারে যদি হয় আমার না করে সেই ক্ষেত্রে তার কি করণীয় এবং কি নিজের আমল করতে যে স্বামী যেটাই হোক কিন্তু স্ত্রী তো নিজের আমল বাদ দিতে পারবেন না উনি ওনার আমল স্বাভাবিকভাবে সব করে যাবেন আর চেষ্টা করবেন স্বামীকে দিনের দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বোঝানোর জন্য তার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু তিনি দাওয়াতের কাজ করবেন তবে মানে যদি স্বামী সেরেক করে স্বামী যদি একেবারে এমন পর্যায়ে যেমন নামাজ পড়ে না বা সেরেক করে এই জাতীয় কার্যক্রম করে তাহলে তিনি আস্তে আস্তে দাওয়াতের কাজ করবেন তাকে ফিরাই আনার চেষ্টা করবেন কিন্তু একসময় ফিরাই আনতে সক্ষম না হলে প্রয়োজনে তিনি বিবাহ বিচ্ছেদ করতে পারবেন কারণ মুর্শিকের সাথে তারপরে আপনার বেনামাজির সাথে দীর্ঘ সময় ধরে ওই মহিলার ব্যবহারিক সম্পর্ক থাকবে না এই জন্য উনি চেষ্টা করবেন প্রথম দাওয়াত দিবেন বিভিন্নভাবে চেষ্টা করবেন তারপরেও সম্ভব না হইলে তাহলে তার থেকে আলাদা হয়ে যাবে বিবাহ বিচ্ছেদ করবে মানে স্পষ্ট যদি হয় যে তিনি সেরেকে আকবর করেন তার উপার্জন স্পষ্ট হারাম তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে আমরা আজকে তাফসিরে যেটা দেখলাম হাজরে জামিন মানে তাদের সাথে হাজরে জামিল করতে হবে একেবারে বর্জনও করা যাবে না আবার একেবারে সুসম্পর্ক রাখাও যাবে না যতটুকু দাওয়াতের জন্য যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকু সম্পর্ক রাখতে হবে কারণ সম্পর্ক ছিন্ন করে ফেললে তো তাকে আমি দাওয়াতে দিতে পারবো না এজন্য তার সাথে ততটুকু সম্পর্ক রাখবো যতটুকু দাওয়াতের জন্য দরকার এর বেশি অন্তরঙ্গ সম্পর্ক রাখা যাবে না একটা দোকানে কাজ করেন সম্ভবত ইংরাজি দোকান তার এক আত্মীয় তাকে কিছু কাজ দিয়েছিলেন এবং সেই কাজের টাকা তিনি নিয়েছেন দোকানের মালিককে সেক্ষেত্রে তার এই টাকা নেওয়ার কি যায় বিষয়টা ক্লিয়ার হয় নাই উনি একটা দোকানে কাজ করেন সম্ভবত দোকান আর কি ওনার এক আত্মীয় কাজ উনি করে দিয়েছেন বিনিময়ে টাকা নিয়েছেন কিন্তু ওই টাকাটা ওনার মালিককে দেন সে তার টাকাটা কি যায় তিনি যদি ওই কাজটা যদি মানে মালিকের নির্দিষ্ট সময়ের মধ্যে করেন বা মালিকের জিনিসপত্র ব্যবহার করে মালিকের দোকানের মধ্যেই করেন তাহলে তো অবশ্যই গুণাগার হবে এটা উনি খেয়ানত করছেন কারণ এটা মালিকের যে সময় উনি চাকরি করবেন মালিকের দোকানে থাকবেন মালিকের জিনিসপত্র ব্যবহার করে কাজটা করছেন সেটা তো অবশ্যই মালিককে জানাতে হবে এবং জমা দিতে হবে না দিলে এটা উনি খেয়ানত করছেন আর যদি হয় যে মানে আপনার নির্দিষ্ট টাইমের বাহিরে অবসর সময় উনি অন্য সময় আত্মীয়ের বাসায় গিয়ে কোনো কাজ করে দিচ্ছেন সেই জন্য টাকা দিচ্ছেন সেটা তো আর ওই মালিককে জানানো জরুরি না তো সম্ভবত তিনি ওই সময়ের মধ্যেই করছেন তাহলে এটা যায় যাবে না আত্মীয় হোক আর যেই হোক যেহেতু তিনি ওই সময়ের মধ্যে কাজটা করছেন এবং ওই দোকানে করছেন ওই দোকানের মাধ্যমে করছেন এই জন্য মালিককে অবশ্যই জানাতে হবে হ্যাঁ, শেষ করে দেন আমরা আমাদের এক বোন সীমা উনি আমাদের আজকে যে ব্যবস্থা রয়েছে সেখানে উনি তিন হাজার টাকা দান করেছেন দোয়া দিয়েছেন আমাদের কাছে এবং অন্যান্য যারা আমাদেরকে দান করেছেন তারাও দোয়া জি আলহামদুলিল্লাহ আমাদের যে বোন সীমা চৌধুরী আমাদের কাছে দোয়া আছেন উনি নিজেও একজন দায়ী আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি তার সাধ্যের আলোকে তিনি কুয়েতে দাওয়ার কাজ করেন তো আমরা বোন অসুস্থ আমাদের কাছে দোয়া চেয়েছেন এবং আমাদের আজকের যে ইফতারির প্রোগ্রাম হয়েছে ইফতার মাহফিল হয়েছে সেখানে তিনি সহযোগিতা করবেন আল্লাপাক তার সহযোগিতাকে কবুল করুন এবং বোনকে আল্লাপাক সুস্থতা দান করুন তাকে হায়াত তৈবা দান করুন আরও বেশি বেশি দিনের দাওয়াত এবং দিনের পথে তাকে খরচ করার ইনফাক ফিসাবিল্লা করার আল্লাপাক তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাপাক কবুল করুন আরও যত ভাই বোন দোয়া চেয়েছেন সকলকে আল্লাপাক কবল করুন সকলের নাক মা কাসদগুলো আল্লাপাক পূরণ করে দিন সোহানাক আল্লাহ মাবি হামদিকা সাদু আল্লাহ